কি বলে বলো বিদায় জানাই বিদায় জানাবার ভাষা জানানা কি বলে বলো বিদায় জানাই বিদায় জানাবার ভাষা জানানা তোমরা পাশে ছিলে সবই ছিল তোমাদের বিদায় সব হারিয়ে গেল স্নেহের পরশ মোদের জড়িয়ে নিলে সব মায়া ভুলে ফের বিদায় নিলে কান্নারা তাল ছাড়া গাইছে তা বিদায় জানাবার ভাষা জানানা কি বলে বলো বিদায় জানাই বিদায় জানাবার ভাষা জানানা তোমাদের হারিয়ে আজ হাসি ভুলে গেলাম হাসি খুশি মনে ব্যথা কষ্ট পেলাম নির্বাক সব কথা গেছে হারিয়ে স্মৃতিগুলো ডাকে পিছু হাত নাড়িয়ে ব্যথা ভরা বুকে তো বুঝানাই বিদায় বিদায় জানাবার ভাষা জানা না কি বলে বলো বিদায় জানাই বিদায় জানাবার ভাষা জানানা পুষ্প কাননে ছিলে ফুলের শোভা সেই ফুল হারিয়ে যেন হয়েছি বোবা তোমাদের স্মৃতিগুলো হৃদয় মাঝে ব্যথিত করবে মোদের সকাল সাজে জীবনের প্রয়োজনে তো বুঝেতে হয় বিদায় জানাবার ভাষা জানা না কি বলে বলো বিদায় জানাই বিদায় জানাবার ভাষা জানা না কি বলে বলো বিদায় জানাই বিদায় জানাবার ভাষা জানা না কি বলে বলো বিদায় জানাই বিদায় জানাবার ভাষা জানা না